মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ দিবানিশি মন রে আমার জিকির করো আল্লাহু আল্লাহ শান্তি দুনিয়া রাতে জপ করো নাম আল্লাহু আল্লাহ দিবানিশি মন রে আমার জিকির করো আল্লাহু আল্লাহ শান্তি দুনিয়া রাতে জপ করো নাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ পড় দুরুদ মনে প্রাণে न मुहम्मद् सल्वाला शाफातिर् कन्दरि मोर् नुर् नीजि कम् लिवाला পড়ো দুরুদ মনে প্রাণে নাম মুহাম্মদ সাল্লু আলা শাফাতের কন্ডারি মোর নূর নবীজি কমলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু রসুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ রাসুল জিকির করে দে মুছে তোর মনের কালা এই জিকিরের তালে তালে দূর হয়ে যাক সকল জ্বালা আল্লাহ রাসুল জিকির করে দে মুছে তোর মনের কালা এই জিকিরের তালে তালে দূর হয়ে যাক সকল জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ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 রসুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ